السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা অন্য সময়ের মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামী আকিদা সম্পর্কীয় আরেকটি পর্ব নিয়ে এ পর্বে যা থাকছে সেটা হচ্ছে পূর্বেকার সাথে সংশ্লিষ্ট আমরা আলোচনা করতেছিলাম যে সমাজের মধ্যে কিভাবে শিরিক ছড়িয়ে পড়েছে এর কারণ কি সেই কারণগুলো বলতে গিয়ে তিনটি কারণ আমরা ইতিপূর্বে উল্লেখ করে ফেলেছি এখন চতুর্থ কারণ উল্লেখ করব সেটা হচ্ছে ছবি ও মূর্তি এর মাধ্যমেও সমাজের মধ্যে আপনার শিরিক ছড়িয়ে পড়ে যেটা একটু পর্বে আলোচনা থেকে আমরা বুঝতে পারবো প্রথমত কথা হচ্ছে যে ছবি যেটা নিষিদ্ধ ছবি সেটা কি সেটা আমাদের বোঝা দরকার নিষিদ্ধ ছবি হচ্ছে কোনো প্রাণীর ছবি অঙ্কন করা যেমন মানুষ এবং যে কোনো আপনার পশু ইত্যাদি তবে যেগুলোর মধ্যে কোনো প্রাণ নেই সেগুলোর ছবি আপনার অঙ্কন করা অথবা সেগুলোর ছবি তোলা দুটাই জায়জ যেমন গাছ এবং পাহাড় অথবা যে কোনো জড় পদার্থ সেগুলোর ছবি করা যেতে পারে কারণ আবদুল্লাহ আব্বাস সদি রাতরানুকে যখন একজন ব্যক্তি ছবি সম্পর্কে প্রশ্ন করলেন তখন তিনি বললেন যে আইলা অন্য সে যে তুমি যদি তোমাকে যদি করতেই হয় এই কাজটা তাহলে তুমি গাছের ছবি করো এবং যেটার মধ্যে কোনো প্রাণ নেই সেই সবগুলোর ছবি করতে পারো তাহলে নিষিদ্ধ ছবি কি সেটা আমরা বুঝতে পেরেছি যে কোনো প্রাণীর ছবি করা ছবি হ্যাঁ, এবং তার অঙ্কন সবই এখন কথা হচ্ছে যে ছবির প্রকার আমাদেরকে জানতে হবে কোন জাতীয় ছবি জায়জ আছে কোন জাতীয় ছবি জায়জ নেই প্রথম নম্বর হচ্ছে যেটা যেটার মধ্যে মানুষের কর্ম রয়েছে যে মানুষের কর্মের হ্যাঁ, উপস্থিতি রয়েছে যেমন হ্যাঁ, আপনার ভাস্কর্য তৈরি করা সেখানে মানুষের কর্মের উপস্থিতি রয়েছে এবং এরকমভাবে আপনার কোনো কিছু খোদাই করে তৈরি করা কোনো ছবি খোদাই করে দেওয়া আপনার যেমন দেয়ালের মধ্যে খোদাই করা অথবা কাপড়ের মধ্যে আপনার সেলিয়ে দেওয়া অথবা আপনার পাথরের মধ্যে খোদাই করে দেওয়া অথবা হাত দিয়ে অঙ্কন করা এই সমস্তগুলোর মধ্যে মানুষের কাজ রয়েছে কাজের উপস্থিত রয়েছে এটার বিধান হচ্ছে একেবারেই হারাম এটা কখনো হালাল হতে পারে না এবং এটা কবিরা গুনার অধীন এটার প্রমাণ হচ্ছে বোখারের একটি হাদিস যেটা হজরত আবু জোহাইফাই আসুয়াই রদিয়াল হাদিস যে রসুল আকরম সাল্লাহ আসলাম বলেন লাল মুসৌরিন যে রসুল আকরম সাল্লাহ আলিয়া যে যারা ছবি অঙ্কনকারী তাদেরকে লানত করেছেন সুতরাং যেখানে লানত এসেছে সেটা কখনো আপনার হালাল হতে পারে না বরং সেটা হারাম কবিগুণের অধীনে চলে যায় এরকমভাবে আবুহুল আরেকটি হাদিস রয়েছে যে তিনি বলেন যে আমি রসুল আকরমকে বলতে শুনেছি যে তিনি বলেন আল্লাহ জলসানু বলেন মানে হাদিসে কুদ্সি যে আল্লাহ বলেন কি ওমান আল্লাহ মোমিন খালকান কা খালকি ফালি ইয়াখলুকু দার্রাহ আউ লিয়াখলুকু হাব্বা আউ লিয়াখলুকু সাইরা যে আল্লাহ জলসান বলেন ওই ব্যক্তির চাইতে বড় জালিম আর কে হতে পারে যে ব্যক্তি হ্যাঁ, আমার সৃষ্টির সৃষ্টি করতে চেষ্টা করে হ্যাঁ, সৃষ্টি করতে চায় হ্যাঁ, আল্লাহ জলসান চ্যালেঞ্জ দিয়ে বলছেন ফালি ইয়াখলুকুদ্দাল্লাহ তাকে আমি বলছি তারা যেন যারা এরকম কাজ করে তারা যেন একটা অনুপরিমাণ পরিমাণ কোনো কিছু তৈরি করে দেখায় অথবা কোনো দানা তৈরি করে দেখায় অথবা কোনো জব তৈরি করে দেখায় তারা অবশ্যই পারবে না হ্যাঁ যেগুলো আল্লাহ তৈরি করেছে সেটার মতো করেই করতে চেষ্টা করে কিন্তু সরাসরি নিজে কিছুই করতে পারবে না দ্বিতীয় নম্বরে আরেকটা ছবি আছে এটা যেটা বলছি সেটার মধ্যে মানুষের হাতের দখল আছে মানে হাতের কাজের উপস্থিত রয়েছে সেটা একেবারেই আপনার হারাম দ্বিতীয় প্রকার হচ্ছে যেটাকে ফটোগ্রাফি বলা হয় হ্যাঁ, আপনার যেটা আলোর মাধ্যমে আলোক রশ্মির মাধ্যমে যে ছবিটা করা হয় ক্যামেরা ক্যামেরা দিয়ে যেটা উঠিয়ে নেওয়া হয় যেটা বর্তমানে সবচেয়ে বেশি আপনার প্রসিদ্ধি লাভ করেছে এবং যেটার চেষ্টা করে উদ্বুদ্ধ হয় কারণ তার হাতের কাছেই রয়েছে হ্যাঁ এইটার বিধানও আপনাদের জানতে হবে এই যে আপনার ক্যামেরার মাধ্যমে যে ছবি করা হয় আলোক রশ্মির মাধ্যমে সেটা দুটি অবস্থা রয়েছে প্রথম নম্বর অবস্থা হচ্ছে যেটার প্রয়োজন অবশ্যই রয়েছে এবং যেটার কি আছে ফায়দাও রয়েছে যেটা দিয়ে মানুষ মানুষের ফায়দা হয় যেমন আপনার ছবি তোলা হয় আপনার ব্যক্তির ইয়ের জন্য ব্যক্তির ব্যক্তিকে তুলে ধরার জন্য ব্যক্তির পরিচিতির জন্য যে ব্যক্তিকে চেনার সুবিধার জন্য যেমন আপনার পাসপোর্টের মধ্যে এবং একামার মধ্যে সৌদি আরবে যে একামা বলা হয় এটার মধ্যে আর অন্যান্য ন্যাশনাল কার্ড ইত্যাদির মধ্যে এরকম থেকে থাকে এগুলো ব্যক্তি পরিচয়ের জন্য ব্যক্তিকে চেনার জন্য এরকমভাবে আপনার ড্রাইভিং লাইসেন্সের মধ্যে থাকে অথবা আপনার এরকম অপরাধীদের ছবি অনেক সময় ছাপা হয় তাদেরকে চেনার জন্য এটার বিধান হচ্ছে জায়েজ কারণ এটার ফায়দা রয়েছে এবং এটার প্রয়োজনও রয়েছে দ্বিতীয় আরেকটা অবস্থা রয়েছে এই জাতীয় হ্যাঁ, ক্যামেরার মাধ্যমে ছবি তোলার যে যেটার কোনো প্রয়োজন নেই এবং যেটার মধ্যে কোনো ফায়দাও নেই যেমন অনেকে ছবি তুলে স্মরণ রাখার জন্য যেটাকে স্মরণীয় করে রাখার জন্য এটার বিধান বিধান নিয়ে আলমদের মধ্যে মতভেদ রয়েছে কেউ কেউ বলেছেন এটা হারাম আর কেউ কেউ বলেছেন এটাকে জায়েজ কিন্তু হারাম হওয়ার কথাই সবচাইতে এহতিয়াতি মত যে আপনার অপ্রয়োজনে উঠাতে যাবে না যদিও বর্তমানের মধ্যে বর্তমান যুগে অনেক আলেমী তা জায়েজের পক্ষে মত দিয়েছেন হ্যাঁ, যাই হোক কিন্তু আগেকার আলেমরা সেটাকে হারামের মধ্যেই ধরতেন এবং সেটাই আপনার এখতিয়াত কারণ রসুল আকরম সাম যখন মুসৌরিন যারা ছবিকার তাদেরকে যখন লানত দিয়েছেন সুতরাং যে ব্যক্তি ক্যামেরা দিয়ে করে হ্যাঁ, তাকেও মুসৌর বলা হয় এই কারণে যখন শাব্দিক হ্যাঁ, আপনার শব্দের অধীনে যখন সেই ব্যক্তিও সামিল হয়ে যায় হ্যাঁ, তখন সেটা অবশ্যই হারামের অধীনে চলে আসে যদি বিনা প্রয়োজনে হয়ে থাকে এখন কথা হচ্ছে যে ছবি করতে নিষেধ করা হবে কেন এটার উদ্দেশ্য কি এটার ফায়দাটা কি তার কয়েকটা কারণ রয়েছে এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে বেদবি করা কারণ আল্লাহর সৃষ্টির মতো সৃষ্টি তৈরি করার চেষ্টা করা যেটা আগের হাদিস কুৎসির মধ্যে আমরা দেখতে পেয়েছি আবার হাদিসের মধ্যে দ্বিতীয় নম্বর আরেকটা হচ্ছে যে এটা শিল্পের মাধ্যম আল্লাহর সাথে শিরিক করার একটি মাধ্যম এই ছবি কারণ শয়তান মানুষের জন্য মানুষের সামনে চাকচিক করে তোলে আপনার ছবির পূজাকে ছবিকে পূজা দেওয়াকে মানুষের জন্য মানুষের সামনে সুন্দর করে তোলে এই কারণে আপনি দেখতে পান যে প্রথম শিখ আদম সন্তানদের মধ্যে চালু হয় এই ছবির কারণেই যা আপনার নোয়ার ইসলাতামের যুগে ঘটেছিল যে তারা প্রথমে আপনার ছবি তৈরি করে তাদের ন্যাকারদের ছবি তৈরি করে কিন্তু প্রথমে তারা পূজা দেয়নি কিন্তু যখন জ্ঞানের ঘাটতি এসেছে এবং শয়তান তখন তাদেরকে অস্পসা এবং কুমন্ত্রণা দিয়েছে যে তারা যেন এই ছবিগুলোর পুজো করে তখন তারা আল্লাহকে বাদ দিয়ে এই ছবিগুলোর পুজো শুরু করেছে তাইলে এটা শিল্পের একটি হ্যাঁ, বিশাল মাধ্যম তৃতীয় নম্বর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ফেরেশতারা এমন করে প্রবেশ করে না যেগুলো ছবি রয়েছে আবু তালহা রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল আসমের সাদ করেন যে লাতুলা যে ফেরিস্তা প্রবেশ করে না এমন ঘরে যেখানে কুকুর এবং ছবি রয়েছে এখন কথা হচ্ছে যে হারাম ছবি যদি কোথাও দেখা যায় সেটা মুছে দেওয়া বাধ্যতামূলক সেটাকে থাকতে দেওয়া যাবে না হ্যাঁ যতক্ষণ পর্যন্ত সেটার ভালোভাবে সেটার আকার আকৃতি সব মুছে দেওয়া না হবে এটার প্রমাণ হচ্ছে আবুল হাজিয়াজ আল আসাদি রদিয়াল হ্যাঁ, রাহিমাহুল্লাহর হাদিস তিনি বলেন আমাকে একদা আলী ইবনে আবি তালিব রদিয়াল্লাহ রানহু বলেছেন আল্লাহ আবাতুক আলামা বাহানি আলী রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম যে আমি কি তোমাকে এমন কাজের জন্য পাঠাবো না যে কাজের জন্য পাঠিয়েছেন আমাকে রসুল আকরম সাল্লাহ আলি সেটা কী ছিল যে আল্লাহ তাদের আদম থালেন ইল্লা যে তুমি কোনো ভাস্কর্য দেখতে পারলে দেখতে পেলে সেটাকে মুছে দিবে ওলা খবর মুসলিম ইলা সবইতা কোনো উঁচু কবর দেখলে সেটাকে সমান করে দিবে অন্য বর্ণে রয়েছে ওলা সুরত ইলা তমস্তাহা কোনো ছবি দেখলেও সেটাকে মুছে দিবে তাই যেই ছবিটা হারাম সেই ছবি মুছে দেওয়া সেটি হচ্ছে আসল নিয়ম এবং বাধ্যতামূলকভাবে সেটা করতে হবে এখন আমাদের জানা দরকার অনেকে ছবি করতে গিয়ে একটু দ্বিধা করে না যে কোনো জিনিসের ছবি তুলে ফেলে যে কোনো জায়গায় কিছু দেখলেই ছবি করে আপনার যে প্রাণীর যেগুলো প্রাণী নেয় সেটা তো বলেই দিলাম কিন্তু যেটা প্রাণী এগুলোর ছবি অনেকে উঠায় যে কোনো জায়গায় ঘুরতে গেলে তার জন্য অবশ্যই জানা দরকার যে যারা ছবি করে তাদের শাস্তি কী আপনার শরীয়তের অনেকগুলো দলিল আছে যেগুলো আপনার কেমতের দিবসে যারা ছবিকার তাদের শাস্তিগুলো প্রমাণ করে তাদের কয়েকটি শাস্তির বর্ণনা এসেছে প্রথম নম্বর শাস্তি হচ্ছে যে কেমতের দিবসে সবচাইতে কঠিন শাস্তির সম্মুখীন হবে এই ছবিকাররা হজরত আয়সারদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আসলামের সাদ করেন আসাদুল্লাহ আদামান ইয়মুল কিয়ামা আল্লাদিন ইউদাহুন আবি খলকিল্লা রসুল বলেন যে সবচাইতে কেয়ামতের দিবসে কঠিন শাস্তির সম্মুখীন হবেন ওরা যারা আল্লাহ সৃষ্টির সাথে সাদৃশ্য বজায় রাখতে চেষ্টা করে আল্লাহ সৃষ্টির মতো সৃষ্টি করতে চায় দ্বিতীয় নম্বর শাস্তি আছে যে আল্লাহ কেয়ামতের দিবসে এই যে ছবিগুলো সে তৈরি করেছে প্রত্যেক ছবির বিপরীতে একটি আপনার প্রাণী তৈরি করবেন যে প্রাণীর মাধ্যমে জাহান নামে তাকে শাস্তি দেওয়া হবে হজরত আবদুল্লাহ আব্বাস তিনি বলেন যে আমি রসুল আকরমকে বলতে শুনেছি তিনি বলেন কুল্লু মুসাউরিন ফিনার يجعل له في بكل سورة صورها نفسه فتعذبه في জাহান্নাম মুসলিম শরীফের হাদিস বলা হচ্ছে যে প্রত্যেক ছবিকার জাহান্নামে যাবে এবং তার জন্য প্রত্যেক ছবির বিপরীতে এক একটা প্রাণী তৈরি করা হবে যার মাধ্যমে তাকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে যে তাকে শাস্তি দিতে থাকবে তাইলে কঠিন ব্যাপার তৃতীয় নম্বর তাদের শাস্তি হচ্ছে যে যে ব্যক্তি ছবিকার হম আপনার তাকে কেমতের দিন বাধ্য করা হবে যে ছবিগুলো সে তৈরি করেছে সেগুলোর মধ্যে রুহ ফুঁকিয়ে দেওয়ার জন্য রুহ দেওয়ার জন্য কারণ এগুলো ছিল আপনার প্রাণীর ছবি আর প্রাণীর ছবি না হলে তো যায় সেটা তো একটু আগে বলেছিলাম সুতরাং এই প্রাণীর ছবিগুলোর মধ্যে প্রাণ দিতে বলা হবে এবং সে তো করতে পারবে না পরিশেষে সে শাস্তির সম্মুখীন হবে এছাড়া আর কিছু নয় হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সাওয়ারা সূরাতান ফিদ দুনিয়া كلف يوم القيامة أن ينفخ فيها الروح وليس بنافخ বলা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস যে যে ব্যক্তি কোনো ছবি করবে দুনিয়াতে কেমতের দিবসে তাকে বাধ্য করা হবে সেই ছবিতে রুহ দেওয়ার জন্য আর সে কখনো রুহ দিতে সক্ষম হবে না অন্য বর্ণা রাইসে যে রসুল বলেন যে ব্যক্তি কোনো ছবি তৈরি করবে আল্লাহ তাকে শাস্তি দিতে থাকবেন যতক্ষণ পর্যন্ত সে তার মধ্যে রুহ পুঁকিয়ে দিতে না পারে আর সে কখনো সেটা করতে পারবে না এখন কথা হচ্ছে যে আসল ছবিকার ছবির অবয়ব দেওয়া এটার আসল হ্যাঁ, ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ শানু এই কারণে আল্লাহকে মুসৌয়ের বলা হয় আল্লাহ জালাম তিনি স্রষ্টা এবং অবয়বদাতা গঠনদাতা আল্লাহ জালাম কোরআন মাজিদের মধ্যে বলেন সুরা হাসরের চব্বিশ নম্বর আয়তে هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আল্লাহ বলেন তিনি হচ্ছেন আহ, আল্লাহ যিনি স্রষ্টা এবং যিনি উম, আপনার উম, সৃষ্টি করেন হ্যাঁ, এবং যিনি অবয়বদাতা গঠনদাতা হ্যাঁ, লাহুল ইসমাউল হোসনা তার অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে হম এবং হ্যাঁ তার পবিত্রতা বর্ণনা করে আকাশ জমিনে যা কিছু আছে সবাই এবং তিনি পরাক্রমশালী তিনি হ্যাঁ, প্রজ্ঞাময় হ্যাঁ অন্য আয়তের মধ্যে আল্লাহ সুরে জুমারের বাষট্টি নম্বর আয়তের মধ্যে বলেন আল্লাহ কুল্লি সেই ওহু আল্লাহ কুল্লি সেই ওয়াকিল যে আল্লাহ হচ্ছেন সব কিছুর স্রষ্টা হ্যাঁ এবং তিনি হ্যাঁ সব কিছুর হ্যাঁ অভিভাবক হুম সুতরাং এইখানেও এইখানে আল্লাহ জালসানকে সব কিছু স্রষ্টা বানানো হয়েছে এখন কথা হচ্ছে যে সুরে হাসের আয়তের মধ্যে মোসাউর বলা হয়েছে এই মোসাউর মানে মোসাউর মানে যে আপনার সৃষ্টিকে তার অবয়বে তার গঠন দিয়ে বানায় মানে গঠন দেয় তাকে মুসগর বলা হয় এবং সেই গঠনটা খুব আল্লাহ সুন্দরভাবে দিয়ে থাকেন যেটা সুরে তালামনের তিন নম্বর আয়তে আল্লাহ বলেন ওয়াসওয়ারাকুম ফাসরা সুয়ারাকুম ওইলাইহিল মসির যিনি তোমাদের অবয়ব দিয়েছেন এবং তিনি সুন্দর অবয়ব তোমাদেরকে দিয়েছেন তার কাছেই ফিরে যেতে হবে এমন কোনো ব্যক্তি নেই যে আল্লাহর মতো করে সৃষ্টি করতে পারে চাই সেটা যতই ছোট হোক না কেন এবং অবহেলিত কোনো হ্যাঁ, বস্তু হোক না কেন আল্লাহ হাজার শাহ বলেন হাজার তিয়াত্তর নম্বর আয়তের মধ্যে আউলা বলেন হে মানুষ যে তোমাদেরকে একটি দৃষ্টান্ত দেওয়া হচ্ছে হ্যাঁ, তোমরা মনোযোগ দিয়ে শুনবে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে তাদেরকে আল্লাহ বলছেন যে লাই হুকুদ বাবা যে তাদেরকে তোমরা ডাকতে যাবে কেন তারা তো একটি মাছিও তৈরি করতে পারবে না ওলা ইসলাম আউলাহ যদিও সবাই একত্রিত হয় একটা মাছি তৈরি করার ক্ষমতা তাদের নেই আর যদি মাছি তাদের সামনে থেকে কোনো জিনিস ছিনিয়ে নেয় সেগুলো ফিরিয়ে আনারও তাদের ক্ষমতা নেই সুতরাং আল্লাহ বলছেন দলবুল মতলব তাদের কাছে যারা চাচ্ছে তলেব যাদেরকে বলা হয় তারাও দুর্বল এবং যাদের কাছে চাওয়া আছে তারা দুর্বল সুতরাং কখনো তাদের উদ্দেশ্য হাসিল হবে না এবং হাদিসি কুৎসির মধ্যে আগে দেখিয়েছি আল্লাহ বলেছেন ফলে ইখলকুদ্দাররা যে চ্যালেঞ্জ করে দিয়েছেন যে তারা যেন একটা অনুপরিমাণ জিনিস সৃষ্টি করে অথবা কোনো দানা সৃষ্টি করে অথবা কোনো জব সৃষ্টি করে কিন্তু সেটা তো কখনো পারবে না এই কারণে আল্লাহ শাহানুর যে বিশেষ আপনার একটা বৈশিষ্ট্য যা আল্লাহ অবয়ব দিচ্ছেন সুতরাং এরকম অবয়ব দেওয়ার সাথে মিল দিয়ে কোনো কিছু অবয়ব দেওয়া সেটা কখনো জায়জ নয় তবে হারাম ছবির মধ্যে যেটা পড়বে না সেটা আমাদেরকে বলে দিতে হয় সেটা হচ্ছে কোনো প্রাণীর যদি কোনো অংশ চেহারা ছাড়া কোনো অংশকে আপনার ছবি করা হয় সেটা জায়জ নয় যেমন কোনো হাতের অথবা পায়ের অথবা অন্য কিছুর আরেকটা হচ্ছে যেই ছবির কোনো মাথা নেই একেবারে আসলেই মাথা নেই অথবা মাথা মুছে দেওয়া হয়েছে এবং সেটা ভালো করে বোঝা যায় না তৃতীয় নম্বর আছে যেই ছবির কোনো অবয়ব বোঝা যায় না যেমন একবারে কালো ছায়ার মতো বুঝতে কষ্ট হয় সেই ছবিগুলো নিষিদ্ধ নয় আল্লাহ হাজরসান আমাদেরকে এই ছবির ঝামেলা থেকে হ্যাঁ, আমাদেরকে রক্ষা করুন কারণ দিন যত বাড়ছে তত ছবির প্রচার প্রসার তত বাড়ছে সবাই ছবি তুলতে আগ্রহী হয়ে উঠেছে এই কারণে বিনা প্রয়োজনে আমরা কখনো ছবি উঠাতে যাব না আল্লাহ জলসান আমাদেরকে সেই তফিক দান করুন ওসল্লাহ আলী নবীন আহমদ আলহি ওসাহ আজমাই